বের হয়ে সময় দানে আঁকড়ে ধরুন না ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে মুজাহিদের রাজা ওই শোনা যায় ওই শোনা যায় ঘরে বসে থাকবার নেই যে উপায় নেই যে উপায় ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো তুমি সব পিছু টান ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো তুমি নিজ দুনিয়া অমিয় বেহেস্তের সুখ সন্ধানে জান্নাতি বাগিচার মহাসন্ধানে ঘর হতে বের হয়ে এসো ময়দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে সময় এসেছে আজ জেগে ওঠা কোনো জোহাত নেই আর ঘুমাবার সময় এসেছে আজ জেগে ওঠা কোনো জোহাত নেই আর ঘুমাবার ঝেড়ে ফেলু মনের ওই জমা ভীরুতা দূরে ঠেলু দূরে ঠেলু হৃদয়ে কাপুরুষতা ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে চারিদিকে জিহাদের শোনো জয়গা বিজয়ী কাফেলা করে আহ্বান চারিদিকে জিহাদের শোনো জয়গা বিজয়ী কাফেলা করে আহ্বান মরলে শহীদার বাঁচলে গাজী এ মহাশপথে মোরারাজি ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে এসো ময়দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে আহবানে সারা দাও বসে থেকো না মাজলুম হৃদয়ের শোনো কান্না আহবানে সারা দাও বসে থেকো না মাজলুম হৃদয়ের শোনো কান্না বসে যদি থাকো নিয়ে ভুল ধারণা জেনে রেখো ময়দান কখনো খালি রয় না ঘর হতে বের হয়ে এসো ময়দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে এসো ময়দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে মুজাহিদে রাজা ওই শোনা যায় ওই শোনা যায় ঘরে বসে থাকবার নেই যে উপায় নেই যে উপায় ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো তুমি সব পিছু টান ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো ছাড়ো মায়া ছাড়ো তুমি নিজ দুনিয়া অমিয় বেহেস্তের সুখ সন্ধানে জান্নাতি বাগিচার মহাসন্ধানে ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে ঘর হতে বের হয়ে সময় দানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে